সুরা আল ইনফিতার বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت যখন আকাশমণ্ডল ফাটিয়া চৌচির হইয়া যাইবে যখন তারকাসমূহ বিক্ষিপ্ত হইয়া পড়িবে যখন সমুদ্রগুলিকে দীর্ণ বিদীর্ণ করা হইবে وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت আর যখন কবরগুলিকে খুলিয়া দেওয়া হইবে তখন প্রত্যেক ব্যক্তি তাহার আগের ও পরের সব কৃতকর্ম জানিতে পারিবে يا أيها الإنسان ما غرك بربك الكريم হে মানুষ কোন জিনিসটি তোমাকে তোমার মহান রবের ব্যাপারে ধোকায় নিমজ্জিত করিয়াছে الذي خلقك فسواك فعدلك যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন তোমাকে সুঠাম ও সুস্থ ভারসাম্যপূর্ণ বানাইয়াছেন এবং যে প্রতিকৃতিতে চাহিয়াছেন তোমাকে সুসংযোজিত করিয়াছেন কখনো নহে বরং আসল কথা হইল তোমরা আখিরাতের শাস্তি ও পুরস্কারকে মিথ্যা মনে করিতেছ অথচ তোমাদের উপর পরিদর্শক নিযুক্ত রহিয়াছে তাহারা এমন সম্মানিত লেখক যাহারা তোমাদের প্রত্যেকটি কাজই জানেন ইন্নাল নিঃসন্দেহে সত্যনিষ্ঠ লোকেরা পরম সুখ শান্তিতে থাকিবে এবং পাপাচারী লোকেরা অবশ্যই জাহান নামে যাইবে কর্মফলের দিন তাহারা উহাতে প্রবেশ করিবে এবং উহা হইতে কখনোই উধাও হইয়া যাইতে পারিবে না وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين আর তুমি কি জানো সেই কর্মফলের দিনটি কি আবার জিজ্ঞাসা তুমি কি জানো সেই বিচারের দিনটি কি يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله ইহা সেই দিন যেদিন কাহারও জন্য কিছু করার সাধ্য কাহারও থাকিবে না সেই দিন ফয়সালার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর ইখতিয়ারেই থাকিবে